আবু সাইদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একজন বেদুইন নাবি সাল্লাহ সাল্লাম এর কাছে এলো এবং তাকে হিজরত সম্পর্কে জিজ্ঞেস করল তিনি বললেন ওহে হিজরত বড় কঠিন কাজ এরপর বললেন তোমার কি উট আছে সে বলল হাঁ তিনি বললেন তুমি কি উটের সাতকা আদায় করো সে বলল হাঁ তিনি বললেন তুমি কি উটনির দুধ অন্যকে পান করতে দাও সে বলল হাঁ তিনি বললেন যেদিন পানি পান করানোর উদ্দেশ্যে উটগুলি ঘাটে নিয়ে যাওয়া হয় সেদিন কি তুমি দুধ দহন করে দান করো সে বলল হাঁ তিনি বললেন তবে তুমি সমুদ্রের অপর প্রান্ত থেকেই নেক আমল করতে থাকো নিশ্চয়ই আল্লাহ তোমার আমলের কিছুই ঘাটতি করবেন না